আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রেখে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের বহু প্রশ্নের উত্তর দিতে চাই এ সপ্তাহে আমার বহু দর্শকবৃন্দরা ভাই বোনেরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না এস এম এস করেছেন অনেক প্রশ্ন রেখেছেন এস এম এসের মাধ্যমে তো মোবাইলে খুব ছোট বলে আমি ওটাকে কাগজে লিখে নিয়েছি তো আগে আমি ওগুলো পড়ে তার উত্তর দিতে চাই তারপরে যদি সময় থাকে তো আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব এবং তার উত্তর দিব আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন প্রথম এস এম এসটা এসেছে তামান্না পারভিন মুর্শিদাবাদ সেলিখ রহিহু সামনে যদি মক্কা মদিনার মানে কাবা শরীফের বা মসজিদ নবাবির ফটো থাকে তসবির থাকে ওগুলো বাড়িতে ফ্রেমে লাগানো থাকে তো ওটার সামনে নামাজ পড়া যাবে কি না মক্কা মদিনার ফটো যদি থাকে কোনো অসুবিধা নেই বরং আমরা উত্তম মনে করি যে আমরা কাবা ঘরে যেতে পারছি না মসজিদে নবাবিতে যেতে পারছি না তো বাড়িতে দেওয়ারের সামনে কাবা ঘরের ফটো যদি লাগানো হয় পশ্চিম দিকে কেবলার দিকে বা নবীর রাউজার যদি ফটো লাগানো থাকে মসজিদে নবাবির ফটো থাকে তো এটা কোনো জানদার না জানদার মানে প্রাণী জিরু কোনো জীবের ফটো চাই সে মানুষ হোক আর পশু পাখি হোক সামনে থাকলে সেখানে নামাজ পড়া মকরু মকরু বলা হয়েছে মকরু এই কাজ সে কাজ না করা ভালো কিন্তু করা হারাম নয় কেন আমরা জানি আমাদের অন্তর বিশ্বাস রাখে আমরা উপাসনা ওই মানুষ যার ফটো আছে বা ওই পশু যার ফটো আছে তার উপাসনা করছে না তার ইবাদত করছে না তার পুজো পাঠ করছে না আমরা আল্লাহর উপাসনা করছি হয়তো ঘরের উপরে দেওয়ার কথা লেগে আছে তবু ওটাকে মকরু বলা হয়েছে যে ঘরে যে কামরায় ফটো থাকবে সেখানে নামাজ পড়াকে মকরু বলা হয়েছে বিশেষ করে যদি সামনের দিকে থাকে তো তার উপরে হয় কাপড় দিয়ে পর্দা দিয়ে ঢেকে দেওয়াতে বলা হয়েছে নইলে ঘুরিয়ে দিতে বলা হয়েছে যেন সামনে কোনো জিরো মানে কোনো প্রাণীর তসবির বা ফটো না থাকে তবে জিরো যদি না হয় কোনো গাছের ফটো বা কোনো মসজিদের ফটো যেমন আপনি প্রশ্ন করলেন কাবাঘরের ফটো মসজিদ নবীর ফটো আছে কোনো অসুবিধা নেই তার সামনে নামাজ পড়া যাবে আগ্রহ এস এস দেখি মোবারক আলী সাহেব লিখছেন দেওগঙ্গা থানা ডায়মন্ড হারবার থেকে লাইফ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স করা জায়েজ কি না আর ওটা কি সুদ গণনা হয় না জনাব মোবারক আলী সাহেব আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে লাইফ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স যেগুলো করা হচ্ছে আজকাল বা সবাই করছে এটা জায়জ কি না আর আপনি ওখানে হয়তো কোনো জিনিস বোঝার জন্যে ব্যাখ্যা করেছেন বা লিখেছেন যে এটা কি সুদ গণনা হবে না কেননা আমরা অনেক অনেক সময় ইন্স্যুরেন্স করছি লাইফ ইন্স্যুরেন্স হোক মেডিকেল ইন্স্যুরেন্স হোক মনে করুন পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকা একটা পলিসি নিয়েছি আমরা সেখানে দিচ্ছি এক লাখ টাকা কিন্তু সেখানে পলিসিতে লেখা হচ্ছে যদি কন্ডিশনের উপরে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে তো আমি মারা যাই তো সঙ্গে সঙ্গে সেই পয়সাটা ডবল করে দেওয়া হবে কি যদি অ্যাক্সিডেন্ট হয় আর সে হ্যান্ডিক্যাপ হয়ে যায় তো তার অর্ধেক কি বিশেষ একটা অংশ দেওয়া হবে এইভাবে কিছু শর্ত থাকে সেখানে তো শরীয়তে সমস্ত মুফতিগণরা বলেছেন যে শরীয়ত হিসাবে নিজের বা নিজের পরিবারের এমনকি যানবাহন বা গাড়ি ঘোড়ারও ইন্স্যুরেন্স করা যায় কোনো অসুবিধা নেই এটা একটা ইনভেস্ট মনে করুন আপনি প্রতি মাসে নিজের ভবিষ্যতের জন্য কিছু জমা করছেন ওটা কিন্তু সঙ্গে সঙ্গে ফেরত দিচ্ছে না আপনাকে তারা ওই পয়সা নিয়ে কিন্তু জমা রেখে রাখছে না ওই পয়সাটা তারাও ইনভেস্ট করছে তারা আমাদের ওই পয়সা মানে ইনভেস্ট করে ব্যয় করে ব্যবসা বাণিজ্য লাগিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তারাও লাভবান হচ্ছে কেউ বিনা স্বার্থে কেউ কাউকে এক পয়সা দেয় না তো সেখান থেকে তারা লাভবান হয়ে তার একটা অংশ আমাদেরকে দিচ্ছে এর আগেও আমি অনেকবার বলেছি যে যেহেতু আমরা যে দেশে বাস করছি এটা ইসলামিক বা মুসলিম দেশ নয় সুতরাং এখানে ব্যাংকের সমস্ত লেনদেনকে শরিয়াতে জায়জ করা হয়েছে কেননা এখানকার ব্যাংকের যে মাল বা পয়সাকে বলা হচ্ছে মজুলের মালিক কোনো একজনা ব্যক্তির পয়সা নয় আর ওই ব্যাংক আমাদের সকলের পয়সা নিয়ে ওরা ইনভেস্ট করছে আর কামিয়ে তার একটা অংশ আমাদেরকে দিচ্ছে আমরা সেখানে যদি শর্ত রাখি যে আমাকে এত টাকা দিতে হবে তাহলে আমি পয়সা রাখবো যেমন আমরা কাউকে যদি ধার দিই বা কাউকে পয়সা দিই এই শর্ত দিয়ে যে আপনাকে একশো টাকা দিচ্ছি কি এক হাজার টাকা দিচ্ছি কি এক লাখ টাকা দিচ্ছি পরে আমাকে কিন্তু দশ হাজার বেশি ফেরত দিতে হবে কি দেড় লাখ দিতে হবে এই ধরনের শর্ত রেখে কাউকে পয়সা দেওয়া একে শরীয়তে বলা হয়েছে ইন্টারেস্ট বা সুদ আর রেবা হররাম আল্লাহ আর রেবা আল্লাহ সুদকে হারাম করেছে কখন যেখানে শর্তের সঙ্গে যে এত টাকা দিচ্ছি এখন তোমার প্রয়োজন তুমি এত টাকা নিয়ে যাও তবে ফেরত দেওয়ার সময় কিন্তু এত টাকা বেশি দিতে হবে কি প্রতি মাসে যদি ফেরত দাও তো এত টাকা বেশি দিতে হবে কি যতদিন তোমার আমার এই পয়সা তোমার কাছে থাকবে প্রতি মাসে এতটা ইন্টারেস্ট বা রেবা বা সুদ দিতে হবে এটা ইসলামে হারাম করা হয়েছে কিন্তু যখন আমরা ব্যাংকে পয়সা রাখছি বা যদি কাউকে আমি পয়সা দিই আর সে তার কাছে কোনো শর্ত রাখলাম না যে আমাকে দশ টাকা কি বিশ টাকা বেশি দিতে হবে কি দশ পার্সেন্ট বেশি দিতে হবে সে ফেরত দেওয়ার সময় আমাকে এক লাখ টাকা নিয়েছিল আমার থেকে সে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে সে খুশি হয়ে যে আমার সংকটের সময় প্রয়োজন সে আপনি আমার কাজে এসেছিলেন আমি উদ্ধার হয়েছি আলহামদুলিল্লাহ আমি কিছু লাভবান হয়েছে আপনার পয়সা থেকে আমি কিছু আয় করেছি তো আমার তরফ থেকে দশ হাজার টাকা আমি খুশি হয়ে আপনাকে বেশি করে দিচ্ছি এটাকে শরীয়তে বৈধ করা হয়েছে জায়জ কোনো অসুবিধা নেই তার কাছে আমরা কোনো দাবি করছি না শর্ত রাখছি না সে নিজে খুশি হয়ে যদি কিছু দেয় সেটা নেওয়া যাবে ওইরূপ সমস্ত ব্যাংক বা আমরা যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা পয়সা দিচ্ছি তারা নিজেরা আগেই বলছে যে আমাদের এখানে যদি আপনি ইন্স্যুরেন্স করেন তো আমরা খুশি হয়ে আপনাদেরকে এত পার্সেন্ট বা এত টাকা দেবো তো তারা যখন খুশি হয়ে দিতে চাচ্ছে কোনো অসুবিধা নেই এখানে আমরা যদি শর্ত না রাখি বা দাবি না করি এটাকে নিতে কোনো অসুবিধা নেই তাই সমস্ত মাঝাবে মানে ইসলামী ইসলামিক যত মাঝাব আছে সমস্ত মাঝাবের মোল্লা মুফতিগণেরা বলেছেন যে লাইফ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স করা যায় কেননা ওই পয়সাটা বিপদের সময় মুসিবতের সময় কাজে আসে আর তারা স্বইচ্ছায় দিচ্ছে তাদের কাছে আমরা জোর করে নিচ্ছে না বা শর্ত রেখে নিচ্ছে না বা দাবি করছে না আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবারে আরেকটা এস এম এস পড়ি আমি রোজিনা বেগম লিখছি ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে আমি একটা ব্যবসা করি আর ব্যবসায় লাভ লোকসান হতে থাকে আমি জাকাত খুমস কখনো দেইনি আমি যদি এখন প্রথমবার জাকাত খুমস দিতে চাই তো কিভাবে দিব হিসেব হিসেব কিভাবে করব দয়া করে একটু বুঝিয়ে বলবেন অনেক কৃতজ্ঞ হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় আপা বা বোন রজিনা বেগম আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এটা একটা প্র্যাকটিক্যাল আমাদের মধ্যে অনেকেই এই সমস্যার মধ্যে আছেন যারা আজও কোনো দিন জাকাত দেননি বা খুমস দেননি ওনারা ব্যবসা করছেন তো ব্যবসার মালের উপরে কিভাবে জাকাত দিতে হবে এর আগে আমি জাকাত খুমস নিয়ে স্পেশাল বিস্তারিত আলোচনা করেছি এপিসোড করেছি আশা রেখে ওগুলো দেখবেন মনে হয় আজ থেকে এক সপ্তাহ কি দু সপ্তাহ আগে সেটা দেখানো হয়েছে জাকাত বা খুমুস নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি কোন মালের উপরে জাকাত কবে জাকাত দিতে হবে তবে শুধু সংক্ষিপ্ত আপনার জন্য বলতে চাই আপনি ব্যবসা করেন আর আমার আহলে সুন্নত ভাইদের এখানে একটা নিয়ম আছে ওনারা খুমুস দেন না বলে সমস্ত মালের জাকাত দেন মানে যখন কিছু লাভবান হন কোনো পয়সা আসে বাড়িতে তো তার থেকে একটা জাকাত দেন আর আড়াই পার্সেন্ট জাকাত যেটা ওনাদের শরিয়াত হিসেবে বলা হয়েছে তবে আসল শরিয়াতে ফিকে জাফরিয়াতে ব্যবসার মালের উপরে জাকাত তখন ফরজ হবে যখন ব্যবসার মালকে এক বছর গোডাউনে আটক করে রাখা হবে লাভবান হওয়ার জন্যে দাম বাড়লে তখন বিক্রি করব এই ইচ্ছায় এই এরাদা করে মালকে গোডাউনে জমা করে রেখেছে বাজারে তখন দাম বাড়বে তখন বিক্রি করব তো ওই মাল যদি এক বছর কেউ রাখে বিক্রি না করে তখন এক বছর পরে ওই মাল যদি পনেরো মিসকাল সোনার যে দাম পনেরো মিসকাল সোনা মানে ষাট গ্রাম সোনা ষাট গ্রাম স্বর্ণের যে দাম ওই মালের মূল্য যদি অতটা হয় কি একশো পাঁচ মিসকাল চাঁদি মানে রূপ একশো পাঁচ মিসকাল রূপ মানে চারশো কুড়ি গ্রাম যদি রূপ হয় তো চারশো কুড়ি গ্রামের উপর যে দাম ওই পরিমাণে যদি মাল সে নিজের গোডাউনে আটক করে রেখে থাকে জমা করে রেখে থাকে আর এক বছর যদি হয়ে যায় তখন ওই মালের থেকে আড়াই শতাংশ মানে আড়াই পারসেন্ট টু পয়েন্ট ফাইভ তখন জাকাত দিতে হবে শর্ত হচ্ছে এক বছর ওই মাল ব্যবসা করার নিয়াতে লাভ লাভবান হওয়ার নিয়াতে জমা করে রাখা হয়েছিল তাছাড়া যা আমরা প্রতিদিন লেনদেন করি ব্যবসা করি যা কিছু করি এর ওপরে কোনো জাকাত নেই এর জন্যে খোমস আছে বছরের একদিন নির্ণয় করতে হবে তবে শরীয়তে মোস্তাহাব বলা হয়েছে এটা ফরজ না ফরজ বছরে একবার জাকাত দেওয়া বা খোমস দেওয়া মোস্তাহাব বলা হয়েছে যখন তুমি তোমার ব্যবসায় বাণিজ্যে বা চাষবাসে যখনই লাভবান হবে তো এই লাভের থেকে কিছু অংশ আল্লাহর পথে দান করো জাকাত রূপে হোক হুমুস রূপে হোক তবে এটা সন্ন্যত এটা কিন্তু ফরজ না যখনই লাভ হবে তার থেকে কিছু মানে আড়াই পার্সেন্ট বলুন আর খুমুস হিসাবে বলুন মানে পাঁচ অংশের এক অংশ এটা যদি কেউ বাইর করে দেয় তো এটা সন্ন্যত বা সবাবের কাজ তবে আসল জাকাত বা খুমুস কিন্তু বছরে একবার ফরজ হয় একটা দিন নির্ণয় করতে হবে ওই দিনে যা পয়সা থাকবে সেই পয়সা বা বাড়িতে যা পানাহারের পরে যে দ্রব্যগুলো বেশি আছে বা যে সমস্ত জিনিস ব্যবহার হয়নি ডেরি আছে এক্সট্রা যাকে বলা হয় ওই জিনিসগুলোর দাম নির্ণয় করতে হবে আর সেই দাম হিসেবে টোটাল করে তার একটা খুমস বাহির হবে খুমস মানে পাঁচ ভাগের এক ভাগ বছরের একটা দিন মনে করেন ফার্স্ট জানুয়ারি কি পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আমি সিদ্ধান্ত করেছি যে প্রতি বছর পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিনে আমি খুমস বাইর করব কি প্রতি বছর ফার্স্ট জানুয়ারি ইংরেজি মাসের প্রথম দিন আমি খুমস বাইর করব কি কোনো উল্লেখনীয় উল্লেখীয় দিন ইসলামিক ইতিহাসে কোনো ঐতিহাসিক দিন বারোই রবিল আউ্য়াল সতেরোই রবিল আউ্য়াল কি রমজানের ঈদের দিন কি বকর ঈদের দিন কি শয়বারাতের দিন আমি নির্ণয় করলাম যে এই দিনে আমি হুমস বাইক করব তো প্রতি বছর ওই দিনে এসে যখন আসবে আমাকে দেখতে হবে আমার বাড়িতে কতটা চাল ডাল নুন তেল বা চা কিছু দ্রব্য আমরা ব্যবহার করি জীব সাধারণ জীবনে যেগুলো ইউজ হয়নি ব্যবহার হয়নি যেগুলো বেশি আছে সেগুলো জুড়তে হবে তার মূল্য জুড়তে হবে ওইরূপ যা ব্যাংক ব্যালেন্স থাকবে মানে ব্যবসা করছি তো ব্যবসায় যা কিছু লাভ লোকসান হয়ে ওই দিনে যেগুলো আমার কাছে থাকবে যত পয়সায় থাকবে এক টাকা দু টাকা দশ টাকা বিশ টাকা লাখ দশ লাখ বিশ লাখ যা কিছু থাকবে তার ওপরে খুমস দিতে হবে মনে করুন যদি এক লাখ টাকা থাকে তো এক লাখের পাঁচ ভাগের এক ভাগ হবে মানে টোয়েন্টি পার্সেন্ট হবে কুড়ি টাকা পাঁচ ভাগের এক ভাগ খোমস দিতে হবে আর ওই খোমস দুই ভাগে ভাগ হবে এক ভাগ ইমামের অংশ সাহমে ইমাম বলা হয় আর দ্বিতীয়টা সাহমে সাদাত মানে গরিব সৈয়দদের হক তো আশা রেখে আমার প্রিয় বোন আপনি জিনিসটা বুঝতে পেরেছেন যে আপনি প্রথমবার যদি খোমস বাইর করতে চান তো প্রথমবার আপনাকে যত টোটাল জিনিস আছে যা কিছু আপনি ব্যবহার করছেন আর বেশি আছে এমনকি কাপড় চোপড় যা কিছু আপনি পরিধান করছেন বা ব্যাংকে কি বাড়িতে যা কিছু পয়সা আছে সব কিছু টোটাল করতে হবে যে আজ আমার কাছে এত টাকার মাল বা এত নগদ পয়সা আছে সেই টোটাল হিসেবের পাঁচ ভাগের এক ভাগ আমি উদাহরণস্বরূপ যেমন বললাম যদি একশো টাকা হয় তো কুড়ি টাকা এর থেকে খুমস বাইর হবে তো ওই কুড়ি টাকা হাতে নিয়ে বা সনরে রেখে নিয়ত করবেন যে আমি আমার মালের বা সঞ্চয়ের বা যা কিছু দেরি হয়েছে আজকের দিন আমি আল্লাহর খুশির জন্যে এই খুমস বাহির করিতেছি ওয়াজিব কোরবাতেন আল্লাহ কি কোরবাতেন আল্লাহ খুমস ফরজ ওয়াজিব দিতেই হবে যদি খুমস না দেওয়া হয় তো এই কাপড় যা আমরা পরিধান করছি এটা বৈধ বা মোবাহ হবে না আর যদি মোবাহ না হয় সে কাপড়ে নামাজ হবে না ওইরূপ পান আহার যা আমরা খাচ্ছি পান করছি যদি খুমস না বাহির করা হয় তো ওই মাল পাক না বা মোবাহ না আর ওটা যেটা আমরা খাবো যেমন চুরির মাল খাওয়া হারাম এটাও মনে করুন কারোর অধিকার আমরা খাচ্ছি এর মধ্যে কারোর হক আছে তো খোমস নবী ও আহলে নবী সাদাত এবং আহলে হক তনাদের হক তনাদেরকে পৌঁছে দিন যদি ওই হক নদী পৌঁছে না দেন তো মনে রাখবেন কেয়ামতের দিনে ওর জন্যে আমাদের সকলকে দায়ী হতে হবে যারা এখনও খুমস দিচ্ছে না বা দেয়নি তারা যত শীঘ্র সম্ভব নিজের মালকে নিজের পোশাককে নিজের জীবনের সমস্ত সব কিছু যার থেকে তারা লাভবান হচ্ছে তারা পাক করে নিক কেননা হারাম নাজিস খেলে কিন্তু আমাদের দোয়া নামাজ কিছু কবল হবে না বা যা কিছু আমরা করছি এর কোনো ফল কিন্তু পরকালে পাবো না যদি সেটা বৈধ না হয় তাই আমার প্রিয় বোন আশা রেখে আপনি বুঝতে পেরেছেন আপনার উপরে জাকাত নেই জাকাত ফসলপাতি যখন ফলে যখনই ফসল হবে আমি এর আগে বলেছি আটশো সাতচল্লিশ কেজি গম জব খেজুর কিশমিশ এগুলো হলে এর থেকে খুমস বের করতে বলা হয়েছে বা চার ধরনের পশু গরু বা ছাগল দুম্বা উঁট ভেড়া এগুলোর উপরে জাকাত আছে তবে তার পরিমাণ কত হতে হবে সেগুলো বিস্তারিত বলেছি আর সোনার উপর ওপরেও জাকাত আছে তবে পয়সা শর্ত হচ্ছে যেন পয়সা আর চলিত পয়সা তো এখন না সোনার পয়সা চলছে না কোথাও চলিত পয়সা আছে সুতরাং সোনা দানার উপরে এখন জাকাত নেই তবে অলঙ্কার যেগুলো তৈরি করা হয়েছে যদি ব্যবহার না করা হয় তো এক বছর পরে তার থেকে খুমস দিতে হবে মানে তার যা দাম তার থেকে কুমজ বাইর করতে হবে অলঙ্কারের ওপরে যদি কেউ সোনার মাকড়ি কি নাকের নাক কড়াই কি কানের দুল তৈরি করে গলার হার তৈরি করে কেউ যদি পরিধান করে তো যে জিনিসটা ব্যবহার হয়ে গেছে তার উপরে জাকাতও নেই খুমসও নেই যদি সেটা পাক মাল থেকে কেনা হয় আর যদি আগেই তাকে খুমস দেওয়া হয়নি পাক মাল থেকে ক্রয় করা হয়নি কেনা হয়নি তখন তার উপরে খুমস দিতে হবে আশা রেখে আমার প্রিয় বোন আমি সংক্ষিপ্তে যতটা পেরেছে বোঝানোর চেষ্টা করেছি যদিও এখনও ক্লিয়ার না হয়ে থাকে তো বিশেষভাবে উল্লেখ করে আপনারা লিখুন বা ভয়েসমেল করুন যে হুজুর এই মশলাটা পুনরায় বলুন কি এটা বিস্তারিত ভালো ভালো করে বুঝিয়ে বলুন আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আরও ডিটেলসে বলতে বাধ্য হব এটা কেননা এটা আমার দায়িত্ব প্রশ্ন করা আপনাদের কর্তব্য আপনাদের উপরে প্রশ্ন করা ফরজ যেমন নামাজ রোজা ফরজ ওইরূপ ইসলামে বলা হয়েছে তুমি যেগুলো জানো না ফসল আহলে জিক্র ইনকুন্তুমল্লা তালামুন তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে তো আমরা যেগুলো জানি না আমাদের নৈতিক মানবিক সমস্ত দিক থেকে আমাদের কর্তব্য বা দায়িত্ব আমরা সেটা তাদের কাছে জানার চেষ্টা করব যারা জানেন বা বলতে পারেন আশা রাখি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এখানে আরেকটা আর দুটো এস এম এস আছে তারপরে আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব ঢাকা বাংলাদেশ থেকে একরামুল হক সাহেব লিখছেন কবরের জিয়ারাত করা বা মৃত মৃত মৃতদের জন্যে দোয়া করা অলিউল্লাহদের জিয়ারাত করা বা ওনাদের কাছে শেফাআতের দাবি করা কি ঠিক আমার প্রিয় ভাই একরামুল হক সাহেব আপনারও প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সুন্দর শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন রেখেছেন কবরের জেয়ারতে যাওয়া নিয়ে বা মৃত্যুর জন্য দোয়া করা আপনারা জানেন আগামী বিস্তারিত এপিসোড ফুল এপিসোড এ বিষয় নিয়ে আলোচনা করেছি যেখানে নবী করিম সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস উল্লেখ করেছি বা কোরআনের আয়তে সুরায় মমতাহানের শেষ আয়তে আল্লাহ বলছে যারা আসাবে কবুর থেকে নিরাশ এদেরকে নিজের বন্ধু মনে করো না কেন এরা ভাবে সবাই আমাদের মতো মরে গেছে তারা আর কিছু শক্তি রাখে না না কোরআন বলছে ওলা কত কতরফিসাবিল্লাহে আমাতন বালাহিয়া ইন্দরাবিমির যখন যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত মনে করো না তারা শহীদ তারা বেঁচে আছে কিন্তু তাদের জীবনকে তোমরা উপলব্ধি করতে পারছো না বা তাদের জীবনকে বোঝার শক্তি তোমাদের নেই তা শরুন তোমরা শৌর রাখো না তো এরা যারা কবরের সিয়ারত করতে মানা করে এদের মধ্যে শৌর নেই কোরআনের ভাষায় এরা অবুজ এরা বিবেকহীন এদের মধ্যে বুদ্ধি নেই কারণ আমরা কবরে যে সমস্ত আল্লাহর অলিদের জিয়ারত করতে যাই ওনাদের সম্পর্কে কোরআন বলছে যারা আল্লাহর পথে মারা গিয়েছে এরা শহীদ আর শহীদ কখনো মরে না তো যেমন জীবিত মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া জায়েজ ওইরূপ ওনাদের কবরে যাওয়া আর আমরা যখন ওনাদের কবরে যাই তো মৃত মনে করে যাই না আমরা এই নিয়াত বা এই বিশ্বাসের সঙ্গে যাই তসমাউনা সালামা আল জবাব আপনারা সালাম শুনেন এবং জবাব দেন এগুলো আমরা জিয়ারাতে পড়ি আর জিয়ারাত ভিজিট কার করা হয় আপনাকে যদি বলা হয় যে হসপিটালে একজন মরে পড়ে আছে যান জিয়ারাত করে আসুন আপনি যাবেন সাক্ষাৎ করে আসুন সাক্ষাৎ করতে যাবেন না সে মারা গেছে তার সঙ্গে কী সাক্ষাৎ করব। সাক্ষাৎ জীবিতদের করা হয় জিয়ারাত জীবিত মনে করা করা হয় তো আমরা যে আল্লাহর অলিদের কবরে যাই তো তাঁদের জীবনকে নজরে রেখে তাঁদের জীবন আমাদের জন্য দেয় তাঁরা বেঁচে আছেন তাঁরা পর্দা নিয়েছেন অনেক ভাষায় কোরআন এভাবে পূজা আর নবী করিম সাহেব নিজে বলেছেন উনি কি আমাদেরকে ভুল বলে গেছেন মানজারা কবরি ওয়জাবত লহু শেফাতি যে আমার কবরের জিয়ারত করবে তার শেফাত আমার উপরে ফরজ হয়ে যাবে মান জারানি বাদা ওয়াফাতি কাহান্নাহু জারানি ফি হায়াতি এ সমস্ত হাদিস তুলে দেখুন যদি বইতে না থেকে আমাকে ছাড়বেন না আমাকে ধরুন যে আমার মরার পরে আমার জিয়ারত করবে সে তমন আমার জিয়ারত করেছে যেমন জীবিত থাকাকালীন আমার সবাই জিয়ারত করত। তার মানে কি নবী করিম সাল্লাহ ইসলাম বলতে চাচ্ছেন আমার মরার পরে আমাকে ভুলে যেও না আমি হয়তো তোমাদের নজরের সামনে নেই তোমরা আমাকে দেখছো না হয়তো শুনছো না কিন্তু আমি তোমাদেরকে দেখছি শুনছি এনাদেরকেই আল্লাহর হুজ্জত বলা হয়েছে আসসালামু আলাইকে আইন আল্লাহ হালকে আল্লাহর মখলুকাতের মাঝখানে ওনারা আল্লাহর দৃষ্টি হয়ে আমাদেরকে দেখছেন শুনছেন তাই আশা রাখি আমার প্রিয় ভাইজান কোরআন ও হাদিস হিসাবে আমি বিস্তারিত বলেছি ওই এপিসোডগুলো দেখুন যেখানে হাজার দলিল দিয়ে আমি বলেছি যে জিয়ারত করা বা আল্লাহর অলিতে কবরে যাওয়া বা ওনাদেরকে ওসিলা করা বা ওনাদের ওনাদের কাছে শেফাতের দাবি করা যায় কেননা কোরআন পরিষ্কার বলছে শেফাতের অধিকার সবার নেই ইয়মায়দিল্লা তানফো শেফাত ইল্লামান আদান আলাহুর রহমানো ওয়া রাদে আলাহু কৌলা সুরায় তাহা আয়াত নম্বর একশো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 আল্লাহর মর্জি উনি কিনেছিলেন তো সেই আলী আলাইসালাম বা আওলাদে আলী রাজি আল্লাহ তাল আনহ সুরায় তবার তাবলিক করতে গিয়েছিলেন কেউ নবীর ওপর আদেশ আয়াত নাজুল হলো নবী আল্লাহ হয় আপনি নিজে যান নইলে আপনার মতো কাউকে পাঠান আপনি যাকে পাঠিয়েছেন সে সর্বনাশ করছে আপনারা শুনেছেন হজরত আলী আলাইসালামকে পরে নবী করিম সাল্লাহ সাল্লাম দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে আলী আল্লাহর হুকুম এসেছে হয় আমি নিজে যাব আর নইলে আমার মতো কাউকে পাঠাতে হবে তো আমি তোমাকে আমার নিজের মতো মনে করি নফসে রসুল কোরআনে হজরত আলী আলাহ ইসলামকেই বলা হয়েছে নফসে রসুল মানে রসুলের মতো তো এই হজরত আলী আলাহ ইসলাম গিয়েছিলেন আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল যাদের জীবন গিয়েছিল প্রথমবার হজরত আলী আলাহ ইসলাম দিয়াত দিয়েছিলেন তারপরে দিয়াতকে ফরজ করা হয়েছিল মানে রক্তর বদলে একটা দান এতে একে বলা হয় শরীয়ত ভাষায় খুন বাহা তো এই দিয়াত দিয়ে তাদেরকে রাজি করেছিলেন তো নবী করিম সাল্লাহ ইসলাম যখন জানতে পেরেছিলেন তখন হজরত আলি ইসলামকে বলেছিলেন ইয়া আলী হৃদয় আল্লাহ আনকা এই আলী আল্লাহ তোমার থেকে রাজি হয়েছে লিয়ান্নাকা হৃদয়াসা আন্নি আনিল্লাহ কেননা তুমি মানুষকে আল্লাহর বান্দাদেরকে লোকদেরকে রাজি করেছ আমার তরফ থেকে বা আল্লাহর তরফ থেকে তারা আমাকে বা আল্লাহকে ভুল বুঝছিল এই দিনকে ভুল বুঝছিল দিনের নামে যাদেরকে মারা হয়েছিল তারা ভুল বুঝছিল তাই তুমি তাদেরকে ওই যে রক্তদান দিয়ে মানে রক্তের পরিবর্তে যে দিয়ার দিয়ে তাদেরকে রাজি করেছ আল্লাহ বড় খুশি হয়েছে তাই কোরআনের ভাষায় রাজি আল্লাহ হজরত আলী আলাইসালামকে বলা হয়েছে আমি আপনি হাজার বললেও আল্লাহ কারোর থেকে রাজি হবে না আল্লাহ রসুল জানেন যে তানার মর্জি কাকে দেওয়া হয়েছে বা আল্লাহর মর্জি কে পেয়েছিলেন একবার হেজরাতের ঘটনা সবে হেজরাতের ঘটনা ইতিহাস তুলে দেখুন পড়ুন তাই আল্লাহ এখানে কোরআন আয়াত কি বলছে তারা শেফাত করবে যাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছে বা যাদের থেকে আল্লাহ রাজি হয়েছে তো কাদেরকে অনুমতি দিয়েছে কাদের থেকে আল্লাহ রাজি হয়েছে এটা জানতে হবে আর নিঃসন্দেহে নবী এবং নবীর আহলে ব্যয়ের এই স্বীকৃতি এই সম্মান আল্লাহর তরফ থেকে পেয়েছেন তো সেই নবী ও নবীর আহলে ব্যয়ের শেফাত যদি পেতে চান তো এখনও ওনাদের পথের প্রতীক ওনাদেরকে ভালোবেসে যে পথে ওনারা চলতে বলছেন সেই পথে চলুন আর নবী ও নবীর আহলে বায়াতকে যদি অমান্য করে চলেন তো কেউ শেফাত করবে না কাউকে আল্লাহ অধিকার দিইনি কেউ ওই অনুমতি পায়নি কারো সম্পর্কে কোরআন হাদিসে সানাদ দেওয়া হয়নি যে অমুকির থেকে আল্লাহ রাজি হয়েছে আমরা বলছি যে আল্লাহ ওনার থেকে রাজি হোক বা রাজি হয়েছে কিন্তু আমাদের কথা আল্লাহ গ্যারান্টেড করবে কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু নবী বা কোরআন যাকে বলেছেন যে আলী তোমার থেকে আল্লাহ রাজি হয়েছে বা আয়াত বলছে আলী নিজের নফস দিয়ে আল্লাহর মর্জি কিনেছিলেন তো সেই পথের প্রতীক হন সেই সেরাতে আলী সেরাতুল মুস্তাকিমের ওপরে চলার চেষ্টা করুন তো আমার প্রিয় ভাই আশা রাখি কোরআনের আয়াত থেকে আপনি বুঝতে পেরেছেন যে কবরের জিয়ারত করা বা নবীর হাদিস যেগুলো আমরা পড়লাম আপনাদের শোনালাম এগুলো বলছে যে ওনারা যেমন জীবিত থাকাকালীন ওনাদেরকে সাক্ষাৎ করতে যাওয়া হতো ওনাদের সঙ্গে সবাই সাক্ষাৎ করতো ওনাদের জিয়ারত করতেন লোকেরা আসাবরা মামান্যওয়ালারা ওইরূপ ওনাদের মারা যাওয়ার পরেও ওনাদের কবরের জিয়ারত করা মানে ওনাদের জিয়ারত করা আশা রাখি আপনি বুঝতে পেরেছেন যে জিয়ারত করা যাবে কি না এবার শেষ একটা এস এখানে পড়তে চাই মুর্শিদাবাদ থেকে মোমেনা খাতুন লিখছেন নামাজের শেষ সালাম পড়িবার সময় ডান দিকে বাম বা ডান দিকে বা বাম দিকে তাকাতে হয় কেন আমি শুনেছি নামাজের সময় এদিকে ওদিকে তাকালে নামাজ হয় না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন মোমেনা খাতুন আপনি সুন্দর শুনেছেন ঠিক শুনেছেন নামাজের সময় নামাজের অবস্থায় যতক্ষণ নামাজ শেষ না হয়ে যাচ্ছে যদি কেউ ডান দিকে বাম দিকে অন্য দিকে তাকায় তো তার নামাজ বাতিল হয়ে যাবে নামাজের অবস্থায় কেবলা রূপ থাকতে বলা হয়েছে তো যতক্ষণ শেষ সালাম পড়ে তাকবীর বলে নামাজ শেষ না করছি ততক্ষণ আমরা ডান দিকে হোক বাম দিকে হোক কোনো দিকে যদি তাকাই মানে কেবলার থেকে যদি মোনারিফ হয়ে যায় তো ডান দিকে হোক বাম দিকে আমাদের নামাজ বাতিল তবে আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন যে ডান দিকে বা বাম দিকে কেন তাকাতে হয় ডান দিকে বা বাম দিকে তাকানোটা নামাজের ভিতরে নয় নবী করিম সাল্লু আলিয়াল্লামের যুগে যেটা সুরায় জুমায় আপনারা পড়ে দেখুন তাফসিরও পড়ে দেখুন যেই নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজ শুরু করতেন তো কিছু দুনিয়ার লোভীরা তারা বাস্তবে এখনও ওইভাবে মুসলমান হতে পারেননি বা ইমান আনেননি যেভাবে আনার দরকার ছিল আর ওই সময় ইহুদিরা বাইরে মসজিদের বাইরে বাজার লাগাতো আর শর্ত রাখতো যারা এখন কেনাকাটি করবে তাদেরকে হাফ দামে দেওয়া হবে আর যারা মানে নামাজের পরে আসবে তাদেরকে পুরো দাম দিয়ে নিতে হবে তো যারা দুনিয়ার লবি ছিল নবী করিম সাল্লাহ ইসলামের সঙ্গে এসে নামাজে নিয়াত করতো আল্লাহ আকবর নবী আল্লাহ আকবর বলেছেন তাকবির বলেছেন পেছনে এসে তারা আল্লাহ আকবরে নিয়াত করতো আর নিয়াত করার পরে নবী তো আর এদিক ওদিক দেখতে পারেন না নামাজে এদিক ওদিক দেখা যায় না তো নবী করিম সাল্লাহ নামাজ পড়তো এই মাঝখানে ওরা পালিয়ে যেত পেতন থেকে পেছন থেকে পালিয়ে গিয়ে কেনাকাটি করতো ব্যবসা করতো তাই সোরাই জুমায় বলা হয়েছে ওয়াদা নদী সালাত ওয়াদা নদী আল্লাহ সালাত ইয়মুল জুমা ফাঁসাও ইলা জিক্র আল্লাহ যখন জুম্মার দিনে নামাজের জন্য ডাকা হবে আল্লাহর জিক্রের জন্য তোমরা দৌড়ে এসো ফাঁসাও ইলা ওদার ওদারুল ব্যয়া সমস্ত ব্যবসা বাণিজ্য কে ছেড়ে দাও এতেই তোমাদের মঙ্গল কিন্তু তারা নামাজকে ছেড়ে দিয়ে তেজারত করতে যেত তাই নবী করিম সাল্লাহ ইসলাম যখন খবর পেলেন তো নামাজের পরে উনি সালাম করার বায়নায় আসসালামু আলাইকুম কে আসসালামু আলাইকুম এইভাবে দেখতেন কে ওনার সঙ্গে আছেন আর কে নেই মানে কে ওনার সঙ্গে নামাজ পড়ছে কে চলে গেছে তো ওটা নবী নামাজের পরে করতেন এই জিনিসটা অনেকেই জানে না ভুল বোঝার কারণে মুসলমানরা অনেক কিছু এইভাবে বিঘ্ন ঘটিয়ে রেখেছেন তাদের শরীয়তে বা দিনের মধ্যে নবী নামাজের পরে সালাম করতেন বা ওই বায়নায় দেখতেন যে কে আছে আর কে নেই কিন্তু দুঃখের বিষয়ে আজ মুসলমানেরা ওটা নামাজের ভিতরে করে দিয়েছে আর নামাজের ভিতরে শরীয়তের হুকুম যতক্ষণ নামাজ শেষ না হচ্ছে কেবলা থেকে যদি মোনারিফ হয়ে যায় তো তার নামাজ বাতিল সারা পরিশ্রম করলাম পাঁচ মিনিট দশ মিনিট ধরে নামাজ পড়ছে শেষে এদিক ওদিক তাকিয়ে পুরো সবটাকে শেষ করে দিচ্ছি কী লাভ করলাম তো নামাজের সময় এদিক ওদিক তাকাতে জায়েজ না হ্যাঁ নামাজের পরে যদি আপনি আপনার পাশে যারা নামাজ পড়ছে তাদেরকে সালাম করুন যেমন নবীর সন্ন্যত বলা হয় একে সালাম করার নজরে সালাম করুন আসসালামু আলাইকুম কি আসসালামু আলাইকুম এর তো কোনো অসুবিধা নেই নামাজের শেষে নামাজ শেষ হয়ে যাবে কিন্তু নামাজের ভিতরে ওটা করা কিন্তু জায়েজ নয় যতক্ষণ নামাজ শেষ না হয়ে যাচ্ছে তাই যে জিনিসটা নবীর নামাজের পরে করতেন দুঃখের বিষয়ে ভুল বোঝার কারণে মুসলমানের সেটা নামাজের ভেতরে করে দিয়েছে আর নিজের নামাজকে শেষ করে নিয়েছে তা আশা রাখি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবারে আমি আপনাদের অডিও রেকর্ডিং পেলে করে তার উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন সালামু আলাইকুম আপনার আচ্ছা এটাই বলার জন্য ফোন মানে ফোন বা এস করেছিলাম যে একটা দক্ষিণ থেকে দক্ষিণ অঞ্চল থেকে একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে একটা যে প্রশ্নটা বললো যে আমি ওখানে কয়েকজনকে প্রশ্ন করেছি কিন্তু আমি অ্যান্সারটা ভালোভাবে এখনো পাইনি তার জন্য আপনাকে এই এস করেছিলাম প্রশ্নটা করার জন্য প্রশ্নটা হচ্ছে এটাই যে মনে করুন সে একটা দোকান করেছে ইলেকট্রনিকের দোকান মানে মোবাইল ল্যাপটপ বা ফ্রিজ বা টিভি এই ধরনের একটা দোকান করেছে সেই দোকানের একটা মোবাইলের রেট মানে দেখাচ্ছে কেনা রেট আছে কুড়ি হাজার টাকা সেই কেনা রেট যেটা আছে কুড়ি হাজার টাকা সেটা যদি নগদে বিক্রি করে সেই মোবাইলটা তো সেই মোবাইলটা একুশ হাজার টাকা দাম দামে বিক্রি করবে ক্যাশে আর যদি সেটা দেখাচ্ছে কাস্টমার বাঁচানোর জন্য অনেক সময় বাকিও দিতে হবে হয়তো অনেকে ক্যাশে কিনতে পারবে না তো ক্যাশে একুশ হাজার টাকা দাম আছে আর যদি সেটা মানে বাকিতে বা কিস্তিতে যদি না এখন যেরকম ইএমআই সিস্টেম হয়েছে কিস্তিতে মোবাইলটা বিক্রি হচ্ছে তো কিস্তিতে সেই মোবাইলটা যদি নেয় তাহলে ছ মাসে যদি কিস্তি হয় তো সেখানে বললো তেইশ হাজার টাকা প্রাইস ওখানে থাকবে মানে ছ মাসে যখন কিস্তি হবে সেটা তখন দু হাজার টাকা আরও এক্সট্রা চাপবে কিন্তু ক্যাশে নিলে একুশ হাজার টাকায় বিক্রি করবে তো যে এই যে ছ মাসে যে কিস্তি চলবে তার জন্য যে দু হাজার টাকা এক্সট্রা তো যেই উপরন্ত টাকাটা এই টাকাটা কি হালাল হবে না হারাম হবে এটাই আমার কাছে প্রশ্ন করেছে এখন আপনি একটুখানি এই প্রশ্নের অ্যান্সারটা একটুখানি দিলে খুব ভালো হয় আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই সুন্দর প্রশ্ন রাখার জন্যে প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন রাখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই কেননা এই সমস্ত মাসলা বা সমস্যার সম্মুখীন এখন অনেকেই হচ্ছেন বা এটা এখনও আমাদের পরিবেশে আমাদের সমাজে এ ধরনের লেনদেন চলছে প্রশ্ন হচ্ছে আমার ভাই সাহেবের বা ওনার কোনো বন্ধু ওনার কাছে জানতে চেয়েছেন যে আমি একটা মোবাইলের দোকানদার আমি মোবাইল বিক্রি করি আর মোবাইলটা যখন আমি নগদ বিক্রি করি ক্যাশ বিক্রি করি তো ওই মোবাইলটার দাম মনে করুন একুশ হাজার টাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একুশ হাজার টাকা কিন্তু অনেকে তো নগদ কেনার ক্ষমতা রাখে না তো ওনারা অনেক অনেক সময় সেটাকে মানে ইনস্টলমেন্টে মানে কিছু ধার বলা যায় ধার হিসেবে রাখা হয় মোবাইলটা নিয়ে যায় আর মনে করুন প্রতি মাসে একটা পেমেন্ট দিতে হয় তো ওই যখন ধারে নেওয়া হয় মানে লোন হিসেবে নেওয়া হয় কি ইনস্টলমেন্টে নেওয়া হয় তখন দেখা যাচ্ছে ওই একুশ হাজারের মোবাইলটা তেইশ হাজারে বিক্রি করা হচ্ছে যেমন ভাই বললেন তেইশ হাজারে বিক্রি দু হাজার বেশি বলা হচ্ছে কেননা মনে করুন তাকে ছমাস অপেক্ষা করতে হবে ছমাস ধরে ওই পয়সা শোধ হবে তো এটা শরিয়াতে জায়জ কি না এটা জানতে চেয়েছেন তো আমার প্রিয় ভাই আমদ শুক্রলিল্লাহ সমস্ত মুফতিগণ মোস্তাহিদিন মারাজে এজাম ওনারা বলেছেন যে এই লেনদেন যদি উভয় পক্ষের রেজায়তে হয় উভয় পক্ষর রেজায়ত মানে যে কিনছে সেও রাজি আর যে দিচ্ছে সেও রাজি মানে যে কিনছে তাকে আগে বলা হচ্ছে দেখো ভাই এই মোবাইলটার দাম মনে করুন একুশ হাজার টাকা তবে তুমি ইনস্টলমেন্টে নিচ্ছ বলে যখন আমরা এটা ধারে বিক্রি করি লোনের ওপরে বিক্রি করি ইনস্টলমেন্টের ওপরে বিক্রি করি তো তার জন্য দু হাজার টাকা বেশি দিতে হবে তুমি যদি রাজি হও বা যদি নিতে চাও তো নাও আর যদি না নিতে চাও কোনো ব্যাপার নেই তো তাকে যখন বলে বুঝিয়ে কেড়িয়ে যাকে আমরা বলি সাধারণ বাংলা ভাষায় যখন কেড়িয়ে কাজ করা হচ্ছে ভালো করে বলে বুঝিয়ে কাজ করা হচ্ছে আর সেরা এখন রাজি যে হ্যাঁ আমি ঠিক আছে আমি ইনস্টলমেন্ট নিয়ে আস্তে আস্তে এটা আদায় করে দেবো তার জন্য যদি আমাকে দু হাজার টাকা বেশি দিতে হয় কোনো অসুবিধা নেই আমরাও প্র্যাকটিক্যাল কোম্পানি থেকে যখন বিভিন্ন প্রোডাক্ট কিনি তো যখন বেশি দাম হয় তো তখন সেটা আমরা ইনস্টলমেন্টের উপরে নিই আর সেখানে আমরা একটা এগ্রিমেন্ট সই করি যে এই প্রোডাক্টের দাম মনে করুন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট পাঁচ হাজার কি দশ হাজার দিলাম বাকি চল্লিশ হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আমি শোধ করে দেবো ডাইরেক্ট জমা করে হোক অ্যাকাউন্ট থেকে কাটিয়ে হোক যেভাবে শোধ করে দেবো তো তখন ওই জিনিসটার দাম কিন্তু মনে করেন অরিজিনাল দাম চল্লিশ হাজারকে পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাকে বিক্রি করা হয়েছে আমি ইনস্টলমেন্টের ওপরে নিয়েছি বলে ওটাকে তখন পঞ্চাশ হাজারে বিক্রি করা হয়েছে গাড়ি ঘোড়া যা কিছু আজকাল কেনা হচ্ছে আপনারা জানেন বেশিরভাগ সব এইভাবেই হচ্ছে মানে অরিজিনাল প্রাইস বা ক্যাশ নিলে তার দাম কিছু আর কিন্তু ওটা যদি ইনস্টলমেন্টের উপরে নেওয়া হয় তখন পাঁচ দশ হাজার টাকা বেশি দিতে হচ্ছে বেশি দিতে এটা যদি আমি রাজি হয়ে কিনি মানে আমি যে কিনছি জিনিসটা আমি রাজি আমি বেশি দিতে রাজি ছ মাস এক মাস সুযোগ পাচ্ছি সময় পাচ্ছি বলে আমি তার জন্য পাঁচ হাজার কি দশ হাজার বেশি দিতে রাজি তো আমি যদি রাজি হয়ে দিই বা রাজি হয়ে কিনি কোনো অসুবিধে নেই তো আমার প্রিয় ভাইজান আপনার বন্ধুকে বলুন সে ওটা বিক্রি করতে পারবে বা যে কিনছে সেও নিতে পারবে কোনো অসুবিধা নেই আর ওই যে দু টাকা বেশি নেওয়া হচ্ছে ওটা তার সে খুশি বা রাজি হয়ে দিচ্ছে বলে ওটাও নিতে কোনো অসুবিধা নেই ওটা হালাল আশা রেখে আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই শেষ প্রশ্ন আসসালামু আলাইকুম আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে মহারাজ সাহেব প্রশ্নটা হচ্ছে আলেম সম্প্রদায়কে দাউদ দেওয়ার একটা প্রস্তাব দিচ্ছি আপনাকে আমরা যে অনুষ্ঠানটা নিউ টাউন বা তার আশপাশে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে করব সেই তার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জালসা হয় যারা আহেলে বায়েতের অনুসারী সেই শিক্ষায় শিক্ষিত তেমন সুন্দর বক্তা যারা যে বক্তার ধারাবাহিকতা থাকবে যেমন রুজুটাই শুরুতে ভুল এবং রুজুটা কোরআনের কোন জায়গায় কোন সুরায় কোথায় আছে সে সম্বন্ধে বলবে আর সাধারণ মানুষ যারা তফসিরে কোরআন পড়ে পড়েন তারা ওই ভুলটা ধরতেও পারবেন এইভাবে যদি ওয়াজ নসিহত করা যায় তাহলে অনেক ভুল ভাঙবে আর সাধারণ মানুষ প্রশ্ন করতে থাকবে আপনাদের এই ধরনের যে আলেমগুলো আছেন তিনাদের আট দশটা ছবি ফটো এবং সুবক্তা একসঙ্গে একত্রিতভাবে যদি প্রচার করেন যে এই আলেম আছে তাদের মোবাইল নাম্বার এই অ্যাড্রেস এই তাহলে সাধারণ মানুষ সেই সব আলেম দেখে দাওয়াত করে আনতে পারবেন তাহলে এর গতিটা অনেক বেড়ে যাবে তারপরে নামাজের যে ভুলটা আছে এইসব নিয়ে একটা জায়গায় যদি তিনটা আলেম আসে তো তিনটে ভুল সংশোধন হয়ে যাবে এক হচ্ছে রুজুর ভুল এক হচ্ছে নামাজের ভুল আর এক হচ্ছে নিয়মকরণের ভুল সেইগুলি যখন বলবে মানুষ টুকে নেবে একদম এরকম করে বলবে যে টুকে নেবে মানুষ যে এই জায়গাটা পড়ে দেখাও আর আমরাও পড়বো তখন দেখা যাবে যে তার গতি অনেক বেড়ে যাবে এটা যদি করেন তা আমার মনে হয় খুব ভালো হবে আমরা যে অনুষ্ঠানটা করব ঠিক এভাবেই করব এবং সতেরোটা হাই মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ওয়েস্ট বেঙ্গলে সেই মাদ্রাসার আরবি শিক্ষককে দাওয়াত দেব এবং হেড শিক্ষককে দাওয়াত দেব এরকম যেমন প্রতিষ্ঠান আছে মসজিদ আছে সেই আলেমকে দাওয়াত দেব এবং সেই মসজিদের কমিটির সেক্রেটারিকে দাওয়াত দেব এইভাবে নিয়ে এসে আমরা অনুষ্ঠান করব আর এইভাবে ভুল সংশোধন করার জন্য ভুল এই জায়গাটা সেটা দেখিয়ে দেব তাহলে মানুষের ভুল ভাঙার একটা সুযোগ এসে দাঁড়াবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় শরীফ ভাই আপনার ফোন কলের জন্যে বা আপনার সুন্দর প্রস্তাব প্রস্তাব রাখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সত্য একটা সুন্দর দর্শকদের মধ্যে একজন আপনি জিনিসগুলো অনুভব করছেন বোঝার চেষ্টা করছেন আর এই হকিকাতে এই সত্য জিনিসগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রান্ত চেষ্টা করছেন আল্লাহ রবুল আলমিন আপনার হেফাজত করুক বিপদ আপাত থেকে মুক্তিতে রাখুক আপনার জীবনে সুখ শান্তি দান করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক এবং আপনাকে শারীরিক সুস্থতা দান করুক আমার প্রিয় ভাইজান আপনি জানেন না আপনার কথা শুনে আমি কত শান্তি পাই কত খুশি হই এটা ভাষায় প্রকাশ করতে পারছি না কেননা আপনিও নিজের দায়িত্বকে বুঝে সেটাকে পালন করার চেষ্টা করছেন ওইরূপ আমার সমস্ত দর্শক বিন্দুদের কাছে আমি অনুরোধ করছি এইভাবে নিজের দায়িত্বকে অনুভব করতে হবে বুঝতে হবে আর এই সঠিক জিনিস যেগুলো আমরা জানছি বা শিখছি প্রমাণসহ সূত্র সময় যখন আমরা জিনিসগুলো বুঝতে পারছি বা জানছি তখন আমাদের একটা দায়িত্ব সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে হবে কেননা কোরআনের এই হক আমাদের উপরে তাকে সঠিক ভাষায় পড়ো সঠিকভাবে পড়ো বোঝো তার উপরে আমাল করো তারপরে সেটা অন্যদের কাছে পৌঁছে দাও ওইরূপ আলিমগঞ্জের হক আছে আমাদের উপরে তাদেরকে শুনতে হবে বুঝতে হবে এবং তাঁরা যে শরীয়তের কথা নবীর কথা আহলেবায়তের কথা আমাদেরকে জানাচ্ছেন তো সেগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে হবে তারপরে আমরা দায়িত্ব মুক্ত হতে পারবো নিজের দায়িত্বকে যদি পালন না করি তো কালকে হয়তো হাসনের দিনে আমাদেরকে উত্তর দিতে হবে পক্ষে ফোহমিন্না মসুলন এদেরকে দাঁড় করাও এদের কাছে কিছু প্রশ্ন আছে তো সেই সময় যদি আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করে যে তোমরা আহলে বায়াতকে ভালোবেসেছিলে কিনা ওনাদের বিলায়তকে কোরণ করেছিলে কিনা বা ওনাদের হুকুম অনুযায়ী আমাল করেছিলে কিনা কোরআন ও হাদিসে যেগুলো তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেগুলো নিজেরা জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছেছিল কিনা আমরা কি উত্তর দেব কি করে আগে যাব এই দায়িত্বকে বুঝতে হবে এবং সেটাকে পালন করার চেষ্টা করতে হবে তাই আমার শরীফ ভাই আপনার প্রস্তাবের জন্যে আপনি যে বড় একটা ইসলামিক সভার আগে বিশ্বসভার আগে কি রাজ্যসভার আগে পুরো দেশের শিক্ষিত ব্যক্তিদের নিয়ে যে একটা সম্মেলন বা কনফারেন্স করতে চান তার আগে একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছেন তো এটা খুব সুন্দর প্রস্তাব আমি কিছু নাম আগে থেকেই টিভিতে স্ক্রিনে দিয়ে রেখেছি চারজনের নাম আপনারা দেখেছেন বারবার দেওয়া হয় টিভিতে যারা মোশতাক ভাইয়ের নাম আছে মৌলানা হাবিবুল্লাহ খান সাহেবের নাম আছে মৌলানা আজিজা সাহেবের নাম আছে মৌলানা তাফাজুল মল্লিকের নাম আছে এবং ওনার কন্ট্যাক্ট নম্বর দেওয়া হচ্ছে প্রায় প্রতি এপিসোডে দেখানো হচ্ছে তো আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করুন এনারা আমাদের মধ্যে যারা শিক্ষিত বা আহলেবায়তের অনুগামী অনুষদের মধ্যে যারা ভালো উচ্চ জ্ঞান রাখেন শিক্ষা রাখেন যারা কোরআন হাদিস থেকে প্রমাণসহ সূত্রসহ অন্যদেরকে বোঝানোর বা অন্যদের সামনে শরীয়তের সমস্ত জিনিস ক্লিয়ার করার অধিকার বা হক রাখেন বা তাঁরা যোগ্যতা রাখেন আশা রাখি এনাদের মাধ্যমে সেই সমস্ত ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করুন আজ আমি কিছু নাম শরীফ ভাইকে দিয়ে দিচ্ছি বা শরীফ ভাইয়ের মাধ্যমে আপনাদের সকলকে দিয়ে দিচ্ছি এই নামগুলো আমি ওনাদের কন্ট্যাক্ট নম্বর সহ মানে আমার নজরে কিছু লোক আছে অনেকেই আছেন তবে সকলের নাম দেওয়া এখন সম্ভব না তাই পাঁচ সাতজনের আমি নাম দিচ্ছি মাওলানা সাহেব এনারা উচ্চশিক্ষা লাভ করে এসেছেন বিদেশ থেকে তো এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এনাদেরকে নিজের অনুষ্ঠানে ডাকুন যেমন শরীফ ভাই বললেন কোথাও জলসা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে যে তো আহলে বায়তের অনুগামী অনুসারী যারা আহলে বায়তের দিন বা মাজাব বা ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন ওনারা যদি এসে অল্প অল্প করে তুলে ধরেন একজন অজুর মাসলা তুলে ধরলো কি কোরআনে কোথায় অজুর নিয়ম বলা হয়েছে সেটা তুলে ধরছে আর একজন কোরআনে কোথায় নামাজের সময় বলা হচ্ছে বলা হয়েছে সেটা তুলে ধরছেন আরেকটা কোরআন কোরআনে কীভাবে নামাজ পড়তে হবে সে কোন আয়াত আছে সেটা তুলে ধরছে তো এইভাবে যদি তিনজন মাওলানা তিনটে আয়াত তুলে ধরেন তো পাবলিক শুনতে বা সেগুলো নোট করতে উনি যখন টুকে নেবেন নোট করতে বাধ্য হবেন এবং সরাসরি যখন তাদেরকে দেখানো হবেন যে যাও নিজের বাড়ি থেকে কোরআন নিয়ে আসো নিজের মসজিদ থেকে কোরআন নিয়ে আসো তোমাদের কোরআন খুলে দেখো আমি যে এই আয়াতগুলো পড়ছি কোরআনে আছে কি না নামাজের আগে অজু করতে হবে তো অজুর নিয়ম হচ্ছে এই সুরায় মায়দা আয়াত নম্বর ছয় বা নামাজের সময় হাত বেঁধে নামাজ পড়তে হবে না হাত খুলে নামাজ পড়তে হবে তো হাত খুলে নামাজ পড়তে হবে সুরায় আয়াফ আরাফ আয়াত নম্বর উনতিরিশে হুকুম দেওয়া হয়েছে বা নামাজের যে সময় বলা হয়েছে সুরায় বানী ইসরায়েল আয়াত নম্বর অষ্টাত্তরে বা সুরায় হুদের আয়াত নম্বর একশো চোদ্দো যে নামাজের তিনটি সময় বলা হয়েছে এগুলো যখন ক্লিয়ার করা হবে তো তারা শুনতে জানতে বা মানতে বাধ্য হবে কারণ তখন ওই মোল্লারা তখন আর চোখের ওপরে পাটি বেঁধে রেখে দিতে পারবে না ভুল বুঝিয়ে রাখতে পারবে না তো আমার প্রিয় শরীফ ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাচ্ছেন একটা ইসলামিক পরিবেশ যার মাধ্যমে সজাগ হবে সবাই সঠিক জিনিস জানতে পারবে বা সঠিক ইসলামিক ইতিহাস বা ইসলামিক নিয়ম শৃঙ্খলা বিধানকে সকলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই আর এই কাজে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হবে আপনার সহযোগিতা করার জন্য আমি আপ্রান্ত প্রতিশ্রুতি দিচ্ছি এবারে আমি কিছু নম্বর বলছি নামসহ এগুলোকে আপনারা নোট করে নিন লিখে নিন বিশেষ করে যারা মসজিদের বা বিভিন্ন সংস্থার দায়িত্বপূর্ণ ব্যক্তি ওনারা যদি কোনো সমাবেশনা করতে চান কোনো সম্মেলন করতে চান কোনো স্বভাব করতে চান তো এই সমস্ত মাওলানাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এনাদেরকে আপনারা ডাকতে পারেন বক্তব্য রাখার জন্যে মাওলানা রেজাউল হক সাহেব বেনাসনিয়া উত্তর চব্বিশ পরগনা ওনার মোবাইল নম্বর হচ্ছে seven eight six five nine six seven five seven two সাত আট ছয় পাঁচ নয় ছয় সাত পাঁচ সাত দুই তারপরে মাওলানা মকবুল হোসেন সাহেব বকচরা উত্তর চব্বিশ পরগনা ওনার মোবাইল নম্বর হচ্ছে eight six four one nine four six eight six nine five আট ছয় চার এক নয় চার আট ছয় নয় পাঁচ তারপরে মাওলানা আজগার আলী গায়ন সাহেব বোন উত্তর চব্বিশ পরগনা ওনার মোবাইল নম্বর হচ্ছে seven three eight four one eight nine seven eight two সাত তিন আট চার এক আট নয় সাত আট দুই তারপরে মাওলানা আলী নকি সাহেব মাসিয়া উত্তর চব্বিশ পরগনা ওনার মোবাইল কন্ট্যাক্ট নম্বর হচ্ছে eight three five zero zero seven zero eight seven eight আট তিন পাঁচ শূন্য শূন্য সাত শূন্য আট সাত আট আর মাওলানা শেখ মুনির সাহেব কোয়াবেড়িয়া ওনার মোবাইল কন্ট্যাক্ট নম্বর হচ্ছে seven five five seven eight nine six nine seven eight সাত পাঁচ পাঁচ সাত আট নয় ছয় নয় সাত আট মাওলানা আক্তার সাহেব হুগলি জেলা হুগলি আমার বাড়ি ওখানেই ওনার বাড়ি ওনার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে nine eight three one zero seven six three one two নয় আট তিন এক শূন্য সাত ছয় তিন এক দুই আর শেষে মাওলানা আসাদ রেজা সাহেব ঢালিপাড়া উত্তর চব্বিশ পরগনা ওনার মোবাইল নম্বর হচ্ছে nine zero nine three five two two nine three four নয় শূন্য নয় তিন পাঁচ দুই দুই নয় তিন চার এই সমস্ত মাওলানা সাহেবদের নম্বর আপনাকে দিলাম শরীফ ভাই বা আমার দর্শক বিন্দুদেরকে বিশেষ করে সমাজের দায়িত্বপূর্ণ ব্যক্তিদের জন্যে আশা রেখে ওনারা একটা নোট করে নেবেন যদি এখন নোট না করে থাকেন পরে এই আমার এপিসোড চ্যানেল উইন বাংলাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তো ইউটিউবে ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে এই এপিসোড নম্বর মনে রাখবেন ওখানে যে এই এপিসোডে এপিসোডটি ডাউনলোড করে নেবেন কি এই এপিসোডটা খুলে ওখানে নিজের ইচ্ছা মতো সময়ে শান্তিপূর্ণভাবে দেখুন আস্তে আস্তে পাউজ করে ওটাকে লিখতে যদি চান তো লিখে নিতে পারবেন আশা রাখি আমার প্রিয় শরীফ ভাই আপনার মাধ্যমে অনেকেই শিক্ষা লাভ করবে আর আপনারা আমাকে বড় সহযোগিতা করছেন আল্লাহর দিনকে সঠিক দিনকে নবীর সন্ন্যত বা নবীর সঠিক দিনকে শিক্ষাকে বা আহলেবায়তের মজাব বা আহলেবায়তের শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমি যে চেষ্টা করছি এই চেষ্টায় আপনারা যে সহযোগিতা করছেন এর জন্য অনেক অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম বিসব্বেত আকদাকুম এটা আল্লাহর ওয়াদা যদি তোমরা আল্লাহর সাহায্য করো তো আল্লাহ তোমাদের সাহায্য করবে তোমাদের পাকে মজবুত করে দেবে অটল করে দেবে তোমাদের কেউ তখন হালাতে পারবে না কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না শয়তান কোনো স্থান বা আশ্রয় পাবে না আর এই আল্লাহর সাহায্য মানে এই দিনের প্রচারে আল্লাহর দিন বা আল্লাহর দিনের হুকুম অন্যদের কাছে পৌঁছে দেওয়াতে যদি সহযোগিতা করা হয় তো এটা আল্লাহকে সহযোগিতা তো মনে করেন আমাকে না এটা আপনারা ইনডাইরেক্ট আল্লাহর সাহায্য করছেন আর আল্লাহকে যে সাহায্য করবে আল্লাহ তার সাহায্য করবে তার সহযোগী হবে আশা রাখি আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন